আবু সাইদ খুদ্রি রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম গৃহবাসিনী পর্দানসীন কুমারীদের চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন মোহাম্মদ রহমতুল্লা আলাহি সুবা রহমতুল্লা আলাহি হতে একই রূপ রিওয়ায়ত বর্ণিত হয়েছে যখন নবী সাল্লাহ সাল্লাম কোনো কিছু অপছন্দ করতেন তা তার চেহারায় বোঝা যেত